পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলনা পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলনা পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলনা পাহাড় দাঁড়িয়ে রয়ে ঝরনা বয়ে যায় পাহাড় দাঁড়িয়ে রয়ে ঝরনা বয়ে যায় কোথা থেকে এলো তা কেউ জানে না কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলনা পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলনা ফুল ফোটে পাখি গায়ে বাতাসের দোলনাই ফুল ফোটে পাখি গায়ে বাতাসের দোলনাই ছুটে চলে সাগরে রহি মোহনা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলনা পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলনা দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যাই দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যাই চিরদিনে ধরাতে কেউ রবে না কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলনা পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলনা দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যায় দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যায় চিরদিন দুনিয়াতে কেউ রবে না কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলনা পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমারই তো হয় না তুলনা পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমারই তো হয় না তুলনা পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলো